পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আহকামুল কোরআনের আলোচনা কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা শরিক হয়েছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিবাদন জানাই অভিনন্দন জানাই আমার ভাইয়েরা আমার বোনেরা আমাদের আলোচনা চলছে সুরাতুন্নেসা ভাস থার্টি সিক্স যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি আর তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে এই প্রসঙ্গে আমরা আগেও আলোচনা করেছি এবং আলোচনা প্রসঙ্গে আমরা সুরা লোকমানের যে আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছেন সেটা আমরা এক্সপ্লেন করছিলাম আর এ কথা আমরা বলেছিলাম মানুষের মা গর্ভে রেখে মানুষকে জন্ম দিয়েছেন কষ্টের পরে কষ্ট ভোগ করে ডিফিকাল্টিজ আপন ডিফিকাল্টিজ কষ্টের পরে কষ্ট কাঠিন্যর উপরে কাঠিন্য আহারে সেভাবে মা তাকে গর্বে ধারণ করেছেন দুই বছর পর্যন্ত দুধ খাওয়াইছেন এজন আল্লাহ বলেছেন আনিসকুরলি ওয়ালি ওয়ালি দাই তোমরা আমি আল্লাহর শুক্রিয়া জানা আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিয়েছি আর তোমার মা বাবার সুক্রিয়া জানাও মা বাবার জন্য আমরা দোয়া করি সাথে সাথে আল্লাহ তালা এমন হতে পারে কারণ পৃথিবীতে সব মা বাবা তো একরকম হয় না এমন হতে পারে যে সন্তান মুসলমান কিন্তু মা বাবা নন মুসলিম এরকম হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে এরকম হয় সন্তান দিনদার কিন্তু মা বাবার দিনদার হওয়ার সৌভাগ্য হয় নাই অনেক নবী রসুলের মা বাবাও এরকম তারা বেদিন ছিলেন যেমন ইব্রাহিম আলহিসাল্লামের বাবা আজর আজর তার নাম হোক অথবা তার পদবি হোক হোয়াট এভার কিন্তু সিচুয়েশনটা তো এরকমই ছিল সে সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন এখানে কমপ্লিট করেছেন আল্লাহ বলেছেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي وإن جاهداك মা এবং বাবা যদি তারা তোমাকে ফোর্স করে তোমাকে জোরাজোরি করে আলা আন্তঃসুরি কাবি আমি আল্লাহর সঙ্গে শির করার জন্য আমি আল্লাহর সঙ্গে শরিক করার জন্য যদি মা বাবা তোমাকে জোরাজোরি করে মা বাবা যদি তোমাকে জোরাজোরি করে মূর্তি পূজা করার জন্য মা বাবা যদি তোমাকে জোরাজোরি করে মাজারে নিয়ে যাওয়ার জন্য মা বাবা যদি তোমাকে জোরাজোরি করে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য মা বাবা যদি তোমাকে জোরাজোরি করে এমন কিছু করার জন্য যেটা আল্লাহর সঙ্গে সিঁড়িকে পর্যবসিত হয় তখন তুমি কি করবে তাহলে তাদের এই কথাকে তুমি মানবে না না মানো কিন্তু তুমি কি রুড হতে পারবে রুক্ষ ব্যবহার করতে পারবে না তাও পারবে না আবার যেমন ভাবে এটা আল্লাহর বিপক্ষে যায় দেখে তুমি এটাকে মানবে না ইকুয়ালি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সাথে বলে দিচ্ছেন وصاحبهما في الدنيا معروفا তবে তুমি এই দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে সুবহান আল্লাহ কত ব্যালেন্স করেছেন আপনার মা বাবা হতে পারে নন মুসলিম কিন্তু তারা তো আপনার মা তারা আপনার বাবা ইউর অরিজিন ই ক্যান নট ডিনাই দ্যাট সেজন্য আপনি কি করবেন وصاحبهما في الدنيا معروفا তাদের সঙ্গে স্টিল ভালো ব্যবহার তুমি করে যাবে তারা যদি তোমাকে বকাবকি করে তুমি সবর করবে তারা মারামারি করে তুমি সবর করবে তারা ঘর থেকে বের করে দেয় স্টিল তুমি সবর করবে এবং সুযোগ পাইলেই তাদের খেদমত করবে সুযোগ পাইলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তবে আল্লাহর সঙ্গে শিরিক করবে না সবরের পরীক্ষা তখন বিশেষ করে যারা নতুন মুসলমান হয়ে যান ন মুসলিম অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন অনেক সময় অনেক আনরিজনেবল মা বাবা হতে পারেন তারা ক্ষোভের বশবতী হয়ে তারা না বুঝে এরকম করতে পারে আপনি তাদের জন্য দোয়া করেন আল্লাহ আপনাকে যেভাবে হেদায়ত দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার মা বাবাকেও যেন এরকম হেদায়েত দেয় আপনারা নিশ্চয়ই জানেন ইব্রাহিম সালাম তার বাবার সেই মূর্তি পূজার কথা তিনি মানেন নাই কিন্তু বাবার জন্য তিনি সবসময় শুভ কামনা করে গিয়েছেন আল্লাহ নিষেধ করার আগ পর্যন্ত তিনি বাবার জন্য দোয়াও করতে থাকতেন আল্লাহ যখন বললেন যে না তোমার বাবা জাহান নামের একজন তার জন্য দোয়া করবে না এরপরে তিনি দোয়া করা বন্ধ করেছেন এর আগ পর্যন্ত আল্লাহ সুবাহান হুয়া তালা নিষেধ করার আগ পর্যন্ত ইব্রাহিম আলহিসাল্লাম তার বাবার জন্য দোয়াও করে যেতেন কাজে দেখেন আল্লাহ সুবাহান হুয়া তালা কত সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন মা বাবা যদি আল্লাহর সঙ্গে শির করার জন্য ফোর্স করে আপনি ওই বিষয়টাকে মানবেন না আমার ভাইরা আমার বোনেরা দর্শক মণ্ডলী তাহলে আমরা বুঝতে পারছি এই কথা যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করাটা এত ইম্পর্টেন্ট মা বাবা যদি নন মুসলিমও হয় তারপরেও তারা ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত যে তোমার মা বাবা তোমার জান্নাত এবং তোমার মা বাবা তোমার জাহান্নাম যদি তুমি মা বাবার খেদমত করো মা বাবাকে খুশি রাখতে পারো তাইলে তোমার জন্য জান্নাত যদি মা বাবাকে রাগান্বিত করো আপসেট করো মা বাবাকে খেদমত না করো মা বাবা যদি তোমার উপরে অখুশি হয় তাহলে তারা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে এজন্য আপনার মা বাবা যেমন আপনার জন্য জান্নাত এরকম ভাবে আপনি যদি মা বাবাকে আপনি খুশি করতে না পারেন রাজি করতে না পারেন মা বাবার খেদমত করতে না পারেন তাহলে মা বাবা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে আমার ভাইরা আমার বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ মান হাকু বেহুসনি সহাবাতি আমি এই পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব বন্ধুর সাথে অমুকের সাথে বসের সাথে এর সাথে তার সাথে আল্লাহ নবী কারো কথা বললেন না কি বললেন কলা উম্মুক আল্লাহ নবী বললেন তোমার মা কলা সোম্মা আইয়ু লোকটা বললো এরপরে কে বললেন তোমার মা কলা সোম্মা আইয়ু বললেন ইয়া রসুল্লাহ এরপরে কে বললেন তোমার মা কলা সোম্মা মান কলা আবুক তখন বললেন তোমার বাবা তোমার মা তোমার মা তোমার মা তোমার বাবা চার আঙ্গুল সব মা আর বাবার জন্য তিন আঙ্গুল মার জন্য এক আঙ্গুল বাবার জন্য একেবারে হান্ড্রেড পারসেন্ট সুম্মা আদনাক আদনাক এরপর হলো অন্যরা কাজে আপনার মা বাবার চেয়ে বড় আর কেউ নাই আপনি যদি পীর মানেন তা মা বাবাই আপনার বড় পীর আপনি যদি শেখ মানেন মা বাবাই আপনার বড় শেখ আপনি তাদেরকে মানেন হ্যাঁ তারা শরীয়তের বাহিরে গেলে আপনি সেটা মানবেন না তবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এই ব্যালেন্সের কথা তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো ব্যবহার মার কাছে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাবার কাছে যাবে মা এবং বাবা মাকে কেন আল্লাহ রব্বুল্লা আলমিন এবং আল্লাহর নবী এত বেশি দিলেন কারণ মায়ের কষ্টটা তো বেশি বাবাও অবশ্যই কষ্ট করেন কিন্তু একদম ফিজিক্যাল রিলেশন যেটা নারীর সম্পর্ক যেটা নারীর থেকে নারী দুধ খাওয়া আপনার টয়লেট পরিষ্কার করা আপনার সব কিছু লুক আফটার করা মা ছাড়া তো মানুষ বড় হতে পারে না এজন্য মাকে আল্লাহ সুফহান হুয়া আলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ফেললেন বাবাকেও আল্লাহ সুবহান হুয়া আলা মাহরুম করেন নাই বাবাকেও আল্লাহ সুবহান হুয়া আলা এরকম মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে কোন আমল সব থেকে ভালো আল্লাহ নবী বলেছেন যে অক্ত মতন নামাজ পড়া এরপরে বলা হয়েছে সোম্মা আইয়ু এরপরে কোনটা কলা বীরুল ওয়ালিদাইন এরপরে হলো মা বাবার খেদমত করা তাহলে মা বাবা আপনার আমার জন্য সব থেকে বড় জিনিস দুনিয়াতে আমরা এই সম্পর্কে আলোচনা কন্টিনিউ করবো তবে আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহ আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে bin doctor Hafez A B M Hajbullah bin Mohammad Shahidullah Khan Madani Abdur Razzak doctor Abu Bakar Zakaria Jahangir আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মা বাবার হক নিয়ে আলোচনা করছি এবং মা বাবাকে খেদমত করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন আল্লাহ সুবহান হুয়া তালা অসংখ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এক আল্লাহ রসুলের সাহাবি তিনি রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি জিহাদে যেতে চাই আমাকে অনুমতি দেন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন হাইয়ুন আবা ওয়াক তোমার মা বাবা কি বেঁচে আছে তখন বললেন না তখন আল্লাহ ফাফিহি মা ফাজাহিদ তাহলে যাও তাদের মধ্যেই তুমি জেহাদ করো তাদেরকে গিয়ে তুমি দেখাশোনা করো তাদেরকে গিয়ে তুমি লুক আফটার করো তাহলে দেখেন আল্লাহ সুহান হুয়া তালা মা বাপের খেদমত করার জন্য বলছেন তারা মুসলিম হোক অথবা নন মুসলিম হোক নন মুসলিম হলেও তারা আপনাদের খেদমতের হকদার আর মুসলিম হলে তো ডাবল হকদার এক হলো আপনার মা বাবার হক আর ইসলামের হক দুই হক আর নন মুসলিম হলে হক হলো আপনার মা বাবার ইসলামের হকটা না হয় আপনি না দিলেন কিন্তু মা বাবার হক আপনাকে অবশ্যই দিতে হবে আল্লাহর নবীর কোনো সাহাবি কোনো দিন তার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেননি আপনারা মুসলিম শরীফের হাদিসে এসেছে আবু হুরারা রাজিয়াল্লাহ তালহু যখন মুসলমান হয়ে গেছেন মদিনাতে চলে এসেছেন তার মা মুসলমান হননি তিনি মুশরিকা ছিলেন এবং আবু হুরারা রাজিয়াল্লাহ তালহুকে বিভিন্নভাবে তিনি কষ্ট দিতেন আল্লাহ নবীর ব্যাপারে কটুক্তি করতেন আজেবাজে মন্তব্য করতেন এবং আবু হুরারার খুব কষ্ট হতো এমনকি আবু হুরারাকে তিনি ফিজিক্যালি মারধরও করতেন একদিন আবু হরারা রাজিয়াল্লাহ তালহু মন খারাপ কানতে কানতে আল্লাহ রসুলের কাছে মসজিদিন নবীতে আসেন শুনলেন ইয়া রসুল আল্লাহ আমার মনটা খুব খারাপ কেন মন খারাপ তোমার আমার মা আমাকে মেরেছে আর আপনার ব্যাপারে এত খারাপ কথা বলেছে I can not take it in আমি এটা সহ্য করতে পারি না আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার মার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত দেয় আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম হাত উঠালেন আল্লাহর কাছে বললেন আল্লাহ মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ তুমি আবু হুরার মাকে হেদায়ত করো আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়ত করো আল্লাহ তুমি আবু হুরার মাকে হেদায়ত করো আল্লাহর নবীর এই দোয়ার সাথে সাথেই আবু হুরাইরা মসজিদ নবী থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড়ানো শুরু করছে লোকজন দেখে মনে করলো আবহাওয়ার এত ভদ্র মানুষ এতে কখনো দৌড়ায় না আজকে দৌড়ায় কেন কারো কথাও শুনে না দৌড় তো দৌড় আবহাওয়ারা দেখতে চান যে আল্লাহ রসুলের দোয়া কি তার বাড়িতে আগে যায় নাকি সে আগে যায় সুহান দেখেন কত ইয়াকিন ছিল তাদের তিনি কি দরজা এরকম কড়া নাড়লেন দরজা খোলে না তিনি পানির আওয়াজ শুনতে পেলেন মনে হয় যেন কেউ যেন গোসল করে ভিতর থেকে মা বললেন কে গো বলল মা আমি আবহরারা তোমার ছেলে যে বাবা একটু অপেক্ষা করো আবহরারা বলেন মার কণ্ঠের মধ্যে আমি মাধুর্য পেলাম মনে হলো যেন কণ্ঠটা একটু সুন্দর কোমল এর মধ্যে পজিটিভ কিছু আছে কিছুক্ষণ পরে তিনি বের হয়ে আসলেন চুল দিয়ে এখনও টপ টপ করে পানি পড়ছে গোসল করে বললেন বাবা তোকে যে মারধর করছিলাম মারধর করার পরে মনটা খুব খারাপ হয়ে যায় পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে তুই তো কোনো খারাপ কাজ করিস না তুই তো আল্লাহ নবীর সাথে আছিস তুই তো ভালো কাজ আমাকে তো আমি এত মারধর তোকে করি তুই তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করিস না আমার মনটা আল্লাহ রাবুল্লা আলমিন ঘোরায় দিয়েছেন এবং আমি চিন্তা করেছি আমিও মুসলমান হয়ে যাবো ওই জন্য গোসল করতেছিলাম আবহরাইরা এত খুশি খুশি হয়ে শেষ দায়ে পড়ে গেছে আল্লাহ নবীর কাছে তার মাকে নিয়ে গেলেন আর তার মা পড়লেন আল্লাহ সুহান হুয়া আবু হরার মাকে এভাবে হেদায়ত দিয়েছেন কাজেই কারো মা যদি একটু উল্টাপাল্টা হয় বেশি প্রগতিশীলা হয় সেকুলার হয় নামাজি না হয় আপনি আপসেট হবেন না গিভ আপ করবেন না আপনি নিজে নামাজি হন আপনার মা একদিন ইনশাল্লাহ আবু হরার মায়ের মতো নামাজি হয়ে যাবে ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বোনেরা আমরা তো মার কথা বলছি আল্লাহ রবুল্লা আলমিন বাবাকেও আমাদের জন্য ইম্পর্টেন্ট করে দিয়েছেন বাবা ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি বাবার শরীর থেকে আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে মায়ের শরীরে এনেছেন فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب মানুষকে চিন্তা করে দেখেছে মিম্মা খুলেক কি থেকে তাকে তৈরি করা হয়েছে خلق এমন এক পানি থেকে আমি আল্লাহ তাকে তৈরি করেছি যেটা বাবার শরীর থেকে পুরুষের শরীর থেকে ফোর্সলি বের হয়ে যায় একটু শক্তি সহকারে তাড়াতাড়ি বের হয়ে যায় ফোর্সফুল্লি বের হয়ে যায় এমন এক পানি থেকে আমি আল্লাহ তালা মানুষকে তৈরি করেছি يخرج من بين الصلب والترائب মানুষের পৃষ্ঠদেশ থেকে বাবার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে বের করে এনেছি সুবহান আল্লাহ এই বাবা অনেক সময় বাবাদের সঙ্গে আমাদের মনোমালিন্য হয় দ্বিমত হয় ছেলের সঙ্গে বাবার সঙ্গে আপনি সবর করবেন সম্ভব হলে বাবার কথা মানবেন মানতে না পারলে বাবার সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন না একজনে এসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করে বললো ইয়া রসুল্লাহ আমি ধন সম্পত্তি যা কিছু ইনকাম করি সব আমার বাবা নিয়ে যায় আমাকে কিছু দেয় না আমি তো বড় বিপদে আছি আপনি আমার বাবাকে একটু কিছু বলেন আল্লাহ নবী হেসে দিয়ে ছেলেটাকে বললেন আরে বাবা আন্তা ওয়ামালুকা আলী আবিক সুহান আল্লাহ আন্তা তুমি নিজে ওয়া মা এবং তোমার মাল এই সবই হলো তোমার বাবার জন্য আন্তা ওয়া মা লুকা আলে আবিক তুমি এবং তোমার মাল সবই তোমার বাবার জন্য তুমি এবং তোমার মাল সব তোমার বাবার জন্য তো বাবা নিলে কি হয়েছে সবর করো ছেলেটা দেখলো যে না কাজ হলো না আল্লাহ নবী অবশ্য যেটা করেছেন তার বাবাকেও ডেকেছেন বাবাকে ডেকে বলছেন যে তুমি ছেলের কাছে এত চাও কেন তার ফ্যামিলি আছে বউ আছে অল্প অল্প চেয়েও ঠিক আছে ইয়া রসুল্লাহ দেখেন ব্যালেন্স সেজন্য আপনি এবং আপনার মাল দুটোই হলো আপনার বাবার জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন যদি কারো প্রতি কারো মা বাবা খুশি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তারপরে খুশি হয়ে যান আর যদি কারো মা বাবা কারো উপরে আপসেট থাকে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাই এই ব্যক্তির উপরে আপসেট হয়ে যান জন্য আপনার মা বাবা যতই অশিক্ষিত হোক আপনার মা বাবা যতই কম লেখাপড়া জানুক আর আপনি যত বড়ই শিক্ষিত হন আর আপনি যতই আপনি প্রফেশনাল হন যতই আপনার জ্ঞান গরিমা থাকুক না কেন তারা আপনার মা এবং বাবা তারা আপনার চেয়ে ভালো তাদের স্ট্যাটাস আপনার থেকে বেশি এইটাই হলো ফাইনাল আপনি বড় হয়েছেন তাদের দোয়ায় আপনি বড় হয়েছেন তাদের সহযোগিতায় আপনি বড় হতে পেরেছেন তাদের কারণে আপনি যখন এক মাসের বাচ্চা ছিলেন দশ দিনের বাচ্চা ছিলেন আপনার মা যদি আপনাকে একটু বেশি করে লবণ খাওয়ায় দিত তাইলে আপনি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতেন না আপনার মা যদি একটা কাপড়ে বেসাইয়া আপনাকে এক ডাস্টবিনের মধ্যে ফালাই দিত তো ডাস্টবিনের ময়লার সঙ্গে আপনার জীবন শেষ হয়ে যেত আপনি পৃথিবীর মুখ দেখতে হতো না পৃথিবীর আলো দেখতে হতো না সেজন্য খবরদার খবরদার কেউ কোনো সময় মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তাদের কপাল পুড়ে যায় মানুষেরা বোর কথা শুনে এর কথা শুনে তার কথা শুনে মার গায়ে হাত তোলে মার সঙ্গে দুর্ব্যবহার করে মাকে গালাগালি করে তারা দুর্ভাগা তাদের কপালে দুঃখ আছে দুনিয়ায় দুঃখ আছে আখেরাতেও তাদের জন্য দুঃখ আছে দুঃখ অপেক্ষা করছে এজন্য নিজেরা কেউ নিজের কপালকে পোড়াবেন না যদি মার সঙ্গে কেউ কোনোদিন দুর্ব্যবহার করে থাকেন মার পা ধরে গিয়ে আপনি মাপ চাইবেন দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে মায়ের খেদমতের ব্যাপারে জিজ্ঞেস করলে আল্লাহ নবী বলেছেন এলজাম হা তাহদা কদামাইহা এটা হলো সহি হাদিসে সহি রেওয়ায়াত কেউ কেউ অন্য রেওয়াজ যেটা বলেন এটা যদি এত সহি না তারপর এটা ফেমাস হয়ে গিয়েছে সেটা হলো আল জান্নাত তাহতা আকদাম উম্মাহাত আল্লাহ রবুল্লা আলমিন বল তা জান্নাতকে আপনার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন underneath the feet of your mother আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত রেখে দিয়েছেন কাজে আপনার মার পা ধরে মাপ চান তাহলে আপনার জান্নাতের গ্রান্টি হবে যদি এই জান্নাতের গ্রান্টি আপনার না হয় তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ নবী নিজেই বলেছেন যে ফাইনাল জান্নাতা তাহতা কদামাইহা জান্নাত তা মায়ের পায়ের নিচে এজন্য যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আপনি তাদের খেদমত করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখেন তাদেরকে টাকা পয়সা দেন তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে লুক আফটার করেন তাদেরকে যা প্রয়োজন আপনি সেটা করেন আপনি বড়ই লাকি মানুষ যে আল্লাহ সুফহান হওয়া তা আলা এই সুযোগ আপনাকে করে দিয়েছেন আর এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যেই ব্যক্তি তার মা বাবার একজনকে বা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইল তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না রগিমা আনফুহ তার নাক ধুলায় মলিন হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা কথা তো অনেক বলি কিন্তু কাজ কি করি এটাই হলো আমাদের দেখার বিষয় এই বিষয়টা আমাদের দেখতে হবে যে আমরা কি আসলে আমাদের মা বাবার এনাফ খেদমত করি কি না আমরা নাকি এই বিষয়টাকে ইগনোর করি না কিভাবে হচ্ছে সেটা আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এই বিষয়টা যদি আমরা খেয়াল না রাখি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে ছাড়বেন না আর দুনিয়ার মানুষও আমাদেরকে ছাড়বে না কত ছেলে মেয়ে ধ্বংস হয়ে গেল কতজনে পদভ্রষ্ট হয়ে গেল যারা মা বাপের বদ পেয়েছে আপনি যা কিছু ভালো করেন সবসময় আপনার মা বাবার দোয়া আপনার মা এবং বাবা কন্টিনিউয়াসলি যেইভাবে আপনার জন্য দোয়া করে দুনিয়ার আর কেউ নাই দেখেন দুনিয়ার অন্য সব মানুষের কোনো না কোনো স্বার্থ আছে মা বাবার এরকম কোনো স্বার্থ নাই আপনি কিছু দিলেও তারা খুশি না দিলেও খুশি আর তাদের প্রয়োজন থাকলে আপনি দিবেন না কেন সবসময় তারা আপনার জন্য দোয়া করে আপনি যেন ভালো থাকেন এরকম নিঃস্বার্থ আল্লাহ সুবহান হুয়া তালা পৃথিবীতে আর কাউকে বানান নাই যেমনভাবে আপনার মা বাবাকে বানাইছে এই জন্য কেউ কোনো সময় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন না আপনি যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনার ছেলেমেয়েরাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এ সম্পর্কে আলোচনা আমরা আবারও কন্টিনিউ করব আজকে আমাদের এ পর্যায়ে শেষ করতে হচ্ছে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়